আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আল্লাহ সঈদুল মুরসালিন ওয়ালা আলহি ওয়াসাহাবিহি আজমাইন আবাদ প্রিয় দর্শক ভাই বোনেরা ইউনিভার্সাল ভিশনের রমাদানের তিরিশ আসরের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহর জন্য আমাদের বেঁচে থাকা যে আল্লাহর জন্য আমাদের মৃত্যুবরণের আশা যে আল্লাহর জন্য গোটা জীবন আমরা সঁপে দিয়েছি সেই আল্লাহকে কেন্দ্র করেই তো আমাদের বসা অতএব এই বসা আশা করি আমাদের পুণ্যের পাল্লায় কেয়ামতের ময়দানে ওজনকৃত হবে এবং আমরা পুরস্কৃত হব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকে আমার বিষয় হল কালিমা শাহাদাতের মর্মকথা বিগত পর্বে যে পাঁচটি বিষয় একজনকে ইলাহ হিসাবে গ্রহণ করতে হলে অবশ্যই তাকে দিতে হবে সে পাঁচটি বিষয়ের প্রথম বিষয়টি অর্থাৎ আল মহাব্বা ভালোবাসার বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম যে হৃদয়ের সবটুকু ভালোবাসা পূজা করে আল্লাহকে দিতে হবে নবী সাল্লা সাল্লাম বলেছেন আহেবুল্লাহ বেকুল্লে কুলু বিকুম তোমরা তোমাদের পুরো হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবাসো এবনারা জামাল হাম্বালি তাঁর তাহাকে ইকালেমাতে মান আলাহ ইল্লাহ গ্রন্থে হাদিসে সংকলন করেছেন বাস্তব জীবনে আমরা কি আল্লাহকে বেশি ভালোবাসি না আটটি জিনিসকে বেশি ভালোবাসি আমাদের পিতৃপুরুষ আমাদের সন্তান আমাদের স্ত্রী পরিজন আমাদের ভাই বেরাদর আমাদের সম্পদ আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের সৌরম প্রাসাদ অট্টালিকা ইত্যাদি বাস্তব জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আল্লাহর চেয়েও এগুলোকে বেশি ভালোবাসা দিয়ে ফেলি ব্যবহারিক জীবনে প্রাত্যহিক জীবনে এই ভালোবাসা যারা এগুলোকে বেশি দেয় তাদেরকে আল্লাহ বলেছেন ফাসেক সুরা আত্মবহার চব্বিশ নম্বর আয়াতে আল্লাহদিল কোমল ফাসেকিন আল্লাহ এই যে এই আটটি জিনিসকে আল্লাহর চেয়ে ভালোবাসা যারা দেয় যারা ফাঁসেক হয়ে গেছে এই ভালোবাসা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখান না ইসলামের পথ প্রদর্শন করেন না দর্শক আমরা যেদিন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেছি অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আমি শপথ করছি আমি স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নেই অর্থাৎ আল্লাহ ছাড়া আমার কোনো প্রিয়জন নেই আল্লাহ ছাড়া আনুগত্য করার মতো দ্বিতীয় আর কেউ নেই তৃতীয়ত আল্লাহ একমাত্র আমার জীবনের লক্ষ্য তিনি ছাড়া আর কোনো লক্ষ্য নেই বেঁচে থাকার আমার জীবনে চতুর্থত আমি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসব পঞ্চমত কাউকে শত্রু মনে করলে আল্লাহর জন্যই শত্রুতা করব। এটা আমরা কসম খেয়েছি আল্লাহর সামনে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছি তখন এখন আমরা দেখতে চাই যে এই শপথ বাস্তব জীবনে আমাদের ঠিক আছে কিনা মহাব্বত তো প্রথম প্রকারেই প্রথমেই চলে গেল মহাব্বত যে আমরা কসম করেছি আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহ কেন্দ্রিক ভালোবাসা আল্লাহ কেন্দ্রিক ভালোবাসার অর্থ হলো আল্লাহ কাউকে ভালোবাসলে আমি তাকে ভালোবাসবো আল্লাহ কাউকে ভালো না বাসলে আমি তাকে ভালোবাসবো না একজন গায়িকা নায়িকাকে আমি ভালোবাসবো না যেহেতু আল্লাহ তাকে ভালোবাসেন না একজন কাফেরকে কোনোদিন আমি ভালোবাসবো না কারণ কোনো কাফেরকে আল্লাহ ভালোবাসেন না ইন্নআল্লাহ কাফিরিন কাফেরিন আল্লাহ কোনো কাফেরকে ভালোবাসেন না কোনো মুনাফেককে আমি ভালোবাসবো না কারণ কোনো মুনাফেককে আল্লাহ ভালোবাসেন না কোনো পত্তলিক মুশ্রিক যারা শিরিক করে আল্লাহর সাথে অংশীদার করে আল্লাহ সৃষ্টিকে সেই পত্তলিককে কোনোদিন আমি ভালোবাসবো না যেহেতু আল্লাহ তাকে ভালোবাসেন না কোন মিথ্যাচারীকে আমি ভালোবাসবো না যেহেতু মিথ্যাচারীকে আল্লাহ ভালোবাসেন না কোন দুর্নীতিবাজকে আমি ভালোবাসবো না যেহেতু দুর্নীতিবাজকে আল্লাহ ভালোবাসেন না কোনো ব্যবিচারীকে আমি ভালোবাসবো না কারণ ব্যবিচারীকে আল্লাহ ভালোবাসেন না অর্থাৎ আমার ভালোবাসা আবর্তিত হবে আল্লাহ কেন্দ্রিক আল্লাহ যাকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসবো এটা শপথ করেছি আমরা যেদিন সাধু আল্লাহ এটা পড়েছি সেদিন এখন আমরা বাস্তবে এটা অনুভব করি আর নাই বা করি কিন্তু আমাদের কসম কিন্তু হয়ে গেছে কেমতের ময়দানে এটা নিয়ে আমাদেরকে কৈফিয়ত চাওয়া হবে যদি আমরা এই কথা বলার পরেও আল্লাহর ভালোবাসার কোনো পাত্র নয় যে তাকে যদি এই ভালোবাসা অর্পণ করি এজন্যই একজনকে ভালোবাসা কিন্তু আমাকে জাহান নামে নিয়ে যাবে আবার আরেকজনকে ভালোবাসা আমাকে জান্নাতে নিয়ে যাবে নবী সাল্লা সাল্লাম বলেছেন আল মর উমা আমানা হাব্বা ব্যক্তি কেয়ামতের ময়দানে তার সাথেই থাকবে যাকে সে দুনিয়াতে তার এই ভালোবাসার ধন অর্পণ করেছিল এই ভালোবাসার অমূল্য রতন আপনি যাকে দেবেন আল্লাহ আল্লাহ রসুলকে দিলে তাদের সাথে থাকবেন জান্নাতে আর নমরুদ ফেরাউন যত রকমের কাফের বেইমান অসভ্য খারাপ লোক পৃথিবীতে আছে আপনার ভালোবাসা তাদেরকে অর্পণ করলে তাদের সাথেই আপনার শেষ পরিণতিতে জাহান নামে যেতে হবে জাহান নামে থাকতে হবে যাই হোক তাহলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি কসম করলাম যে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো প্রিয় পাত্র নেই দ্বিতীয়ত আমি কসম করলাম আপনি ছাড়া আর এমন কেউ আমার জীবনে নেই যার সামনে আমি ভালোবাসায় বিনয়ে কাদামাতির কাদামাটির মতো হয়ে যাব সে যা বলবে তাই শুনব তার কথায় উঠা বসা করব সে হাঁ বললে আমি হাঁ বলবো সে না বললে আমি না বলবো সে অর্ডার করলে আমি এগিয়ে যাব নিষেধ করলে আমি স্টপ হয়ে যাব এইরকম সত্তা হে আল্লাহ আপনি ছাড়া আমার জীবনে কেউ থাকবে না আমি কসম করলাম আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাহাদা দিয়ে সাক্ষী হয়ে কসম করে আপনাকে জানিয়ে দিলাম যে আনুগত্য পুরোটাই আপনার প্রিয় দর্শক এখানে আমরা বললাম যে আমরা কালেমিয়া শাহাদার মধ্যে কসম খেয়েছি যে আল্লাহর কথায় ওঠা বসা করব। এখন আল্লাহর কথা পাবো কোথায় এই যে দেখুন আল্লাহর কথাগুলি কোথায় আছে এই কোরআনের মধ্যে আছে তাহলে আমরা কালেমিয়া শাহাদার মধ্যে কসম খেয়েছি যে আল্লাহর আনুগত্য করব তার কথায় উঠা বসা করব মানে কোরআনের আয়াত আমাকে যেদিকে নেয় সেদিকে রওনা দেবো কোরআনের প্রত্যেকটি আয়াত অনুসারে আমার চলা হবে আমার বলা হবে আমার আচরণ হবে আমার বিচরণ হবে আমার জাগরণ হবে আমার শয়ন হবে আমার সবকিছু এই কোরআনের কথা অনুসারেই আমি চালাবো এটা আমি কসম করেছি কালেমা শাহাদার মধ্যে তাহলে এখন কালামে শাহাদা স্বীকার করার পরে যদি কেউ আমরা মুখে আসাদু আল্লাহ বলি আর বাস্তব জীবনে কোরআনকে ডিনাই করি তাহলে ওই মিথ্যা সাক্ষী হলাম আমি মিথ্যা সাক্ষ্য দিলাম আমার আসাদু আল্লাহ ইল্লাহ বলা তাহলে মিথ্যা হলো অসত্য হলো ওটা প্রতারণা হলো আল্লাহর সাথে ধোকা দেওয়ার নামান্তর হলো আল্লাহ বলেছেন সুরান নিসার উনসত্তর নম্বর আয়াত ওমাইতে ইল্লাহ রসুলা فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا যে আল্লাহর কথায় উঠা বসা করবে রসুলের কথায় উঠা বসা করবে আল্লাহ রসুলের আনুগত্য করবে সে তো থাকবে তাদের সাথে যারা নবী যারা পরম সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দা যারা শহীদ যারা পুণ্যবান পুণ্যাত্মা তার তো হাসত তাদের সাথে হবে আর এরা বন্ধু হিসাবে কতই না উত্তম আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতির কসম করেছি আমরা আসাদু আল্লাহ ইলাহা এ কালেমার মধ্যে তাহলে আল্লাহ যখন বলবেন আকিমি সালা সালা কায়েম করো আমি সালাতে দাঁড়িয়ে যাব। আল্লাহ যখন বলবেন আতু জাকা জাকাত প্রদান করো আমি আমার সম্পদ হিসেব করে বর্ষপূর্তিতে আমার সম্পদ থেকে শতকরা আয় টাকা জাকাত আমি দিয়ে দেব প্রতি মৌসুম ফসলে আমি এক দশমাংশ অথবা এক এক বিশতম অংশ আমি আমার সম্পদ থেকে আল্লাহর হুকুমত আমি বের করে দেব ওসর আদায় করব আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহর কথায় উঠা বসার আনু স্বীকৃতি এবং কসম আমরা করেছি কালেমায় শাহাদের মধ্যে আর আল্লাহর কথা হলো আল্লাহর কোরআন এবং কোরআনের ব্যাখ্যা মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ সাল্লামের সন্না প্রায় বিশ হাজার সহি হাদিস রয়েছে হাদিসের ভান্ডারে হাজার বিশেক সহি হাদিস আর কোরআনের ছ হাজার দুশো ছত্রিশ আয়াত এই হবে আমার জীবনের সকল চেতনার মূল কেন্দ্র এই হবে আমার চেতনা এই হবে আমার আমার দর্শন এই হবে আমার ইমান এই হবে আমার বিশ্বাস আমি কালেমার মধ্যে স্বীকৃতি দিয়েছি অতএব একজন মুসলিম কিভাবে কোরআনের বাইরে জীবন করতে পারে কোরআন যখন তাকে হিজাবের কথা বলে কিভাবে সে হিজাব থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে কোরআন যখন সুদের বিরুদ্ধে কথা বলে যে সুদ খেও না হারাম কিভাবে সে সুদ খেতে পারে কোরআন যখন তাকে বলে লা তা করাবো জিনা ব্যবিচারের কাছেও যেও না অথচ সে তো শপথ করে বলেছে আমি তোমার কথা উঠা বসা করবো তোমার আনুগত্য করবো হের আব্বুল আলমিন তাহলে এই আনুগত্যের কসমের পরে শপথ নেওয়ার পরে কিভাবে সে অন্যায় পথে যেতে পারে কোরআনের বাইরে চলতে পারে তাহলে মিথ্যা কসমের কি প্রয়োজন ছিল মিথ্যা শপথ আল্লাহর সাথে কত বড় অন্যায় কত বড় অপরাধ এটা রব্বুল আলমিনের সাথে অপরাধ করা প্রিয় দর্শক তাহলে প্রত্যেক মুসলিম কালেমা শাহাদার মধ্যে কসম খেয়েছে যে আমি কোরআনের ছ হাজার দুশো ছত্রিশ আয়াত অনুসারে আমার জীবন গড়ব আর রসুলের বিশ হাজার যে সহি হাদিস রয়েছে ওলামারা যা বলেছেন সে বিশ হাজার সহি হাদিস অনুসারে হবে আমার জীবনের গোড়াপত্তন আমার জীবনের সবকিছু এখন দেখুন বাস্তবে আমরা কয়টা হাদিস পড়েছি কি পড়ালেখা করেছি তাহলে কোরআনের ছ হাজার দুশো ছত্রিশ কি পড়েছি অর্থ কি বুঝেছি আমি তাহলে কিভাবে আমি আসাদু আল্লাহ ইল্লাহর এই যে আমি শপথ বাক্য পড়লাম যে আল্লাহর কথায় উঠে বসা করব। কিভাবে বাস্তবায়ন হবে সে আসুন এবার তৃতীয় ধারায় তৃতীয় পয়েন্টে যে যে পাঁচটি জিনিস কাউকে দিলে সে ইলাহ হয়ে যায় আল্লাহকে পাঁচটা জিনিস দিলে আল্লাহ আমার ইলাহ হবেন সে পাঁচটা জিনিসের তিন নম্বর হলো আল্লাহকে আমার জীবনের লক্ষ্য বানানো আমার এই পৃথিবীতে আসার একটাই লক্ষ্য আল্লাহকে পাওয়া তাকে সন্তুষ্ট করা আমি জ্ঞানের পুঁজি দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করে প্রফিট হিসাবে আমি লাভ করব আমার আল্লাহকে আল্লাহ আমার প্রফিট আমার আমার লাভ এই এই পৃথিবীতে আমার সারা জীবন জিন্দিগি যাপন করার পরে প্রফিট হিসাবে যদি আল্লাহকে পেয়ে যায় অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি পেয়ে যাই এটা হলো চূড়ান্ত পাওয়া তাহলে আমি আসাদু আল্লাহ ইলাহা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আপনি যখন বলছেন আসাদু আমি শপথ করছি যে আল্লাহ ছাড়া আমার জীবনের আর কোনো লক্ষ্য নাই তাহলে কিভাবে এম এ পাশ করার পরে যখন আপনাকে প্রশ্ন করা হলো তোমার জীবনের লক্ষ্য কি আপনি বললেন আমার জীবনের লক্ষ্য হলো ডাক্তার হওয়া আমার জীবনের লক্ষ্য হলো শিল্পপতি হওয়া আমার জীবনের লক্ষ্য হলো একজন রাজনীতিবিদ হওয়া আমার জীবনের লক্ষ্য হলো একজন রাষ্ট্রবিজ্ঞানী হওয়া আপনি কেমনে বললেন আপনি না বলেছেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি শপথ নিয়েছি যে আমার জীবনের লক্ষ্য শুধু একটাই আল্লাহকে পাওয়া তারপরে কেমনে বললেন আপনি আপনি কি এম এ পাশ করলেন কি বিদ্যা শিখলেন একটা মিথ্যা কথা বললেন যে আল্লাহর সাথে মিথ্যা ওইদিকে বলছেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি কসম করছি যে আমার জীবনের লক্ষ্য আল্লাহ ছাড়া কেউ নেই কারণ ইলাহ মানিত জীবনের লক্ষ্য আপনার গোটা জীবন এক খাতে এক খালে এক ক্যানেলে প্রবাহিত হয়ে যাবে সেটা হলো আল্লাহ সন্তুষ্টির সেই সেই রাস্তা সেই পথ সেই ক্যানেল সেই খাতে আপনার গোটা জীবন প্রবাহিত হয়ে আল্লাহর দিকে আপনি চলে যাবেন আন্নাইলা রব্বিকাল মুনতাহা আল্লাহ বলছেন তোমার রবের দিকেই সকল কাজের পরিণতি শেষ সেদিকে যাবে প্রিয় দর্শক আল্লাহকে পেয়ে গেলে সব কিছু পেয়ে গেলেন একটি হাদিসে কুৎসিতে আল্লাহ বলেছেন আদমের ছেলে আদমের মেয়ে যদি আমাকে হারিয়ে ফেলো তাকা সেই তাহলে তোমার সবকিছুই হারিয়ে গেল ওয়াইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা সেই আর যদি আমাকে পেয়ে যাও তাহলে সবকিছুকে তুমি পেয়ে গেলে আল্লাহ আকবর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহকে পেয়েছিলেন এই জন্য সবই পেয়ে গেছেন এই দুনিয়ার সম্পদ দুনিয়ার সম্মান দুনিয়ার বিজয় মানুষের প্রার্থনা আজকে খ্রিস্টানরাও যদি মহামানবের কোনো লিস্ট তারা তৈরি করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সবার ঊর্ধ্বে রাখে কারণ মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহকে পেয়ে গিয়েছিলেন এছাড়া সবই পেয়ে গেছেন দুনিয়াও পেয়েছেন আখেরাত পেয়েছেন ইব্রাহিম আলহিসাল্লাম আল্লাহকে পেয়েছিলেন লাহিল্লাহর মর্ম ইব্রাহিম বুঝেছিলেন যে আসলে আমি আমি যে শপথ করলাম আমার জীবনের লক্ষ্য একমাত্র আল্লাহ এই লক্ষ্যের দিকে আমার সকাল অতিবাহিত হবে আমার বিকাল অতিবাহিত হবে আমার দিন অতিবাহিত হবে আমার রাত অতিবাহিত হবে আমার জীবন আমার সম্পদ সবকিছু সেই মুখে হবে আসলে তো একজন মুসলিম সেই তো মুসলিম যে সংসার করলেও আল্লাহ সন্তুষ্টির জন্য করে যে হাট বাজারে গেলেও আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য সেখানে বিরাজিত থাকে যে ব্যবসা বাণিজ্য করলেও আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য লুকায়িত থাকে সালাতে গেলেও আল্লাহ সন্তুষ্টি লুকায়িত থাকে সিয়াম পালন করলেও আল্লাহ সন্তুষ্টি লুকায়িত থাকে গোটা জীবনটা এক খাতে আল্লাহ তো বলেছেন ওরে আদমের ছেলে তুই তোর জীবনে তুই আমাকে চা আমি যেমনে বলি অমনে চল আমার চাহিদা পূরণ করে দে তুই মৃত্যুর পরে আয় তোর জীবনের সকল চাহিদা আমি পূরণ করে দেব একটা যেন চুক্তি তাহলে কালেমা শাহাদা কি আমরা বুঝেছি আমরা কি বলেছি কালেমা শাহাদার মধ্যে যে হ্যাঁ আল্লাহ শপথ করে বলছি আমার জীবনের লক্ষ্য একমাত্র আপনি আর কেউ না প্রিয় দর্শক এই লক্ষ্য ঠিক রাখবেন প্রিয় দর্শক চতুর্থ কথা হলো আমরা কালেমা শাহাদার মধ্যে কসম করেছি হ্যাঁ আল্লাহ আমার বন্ধু একমাত্র সেই হবে যে আপনার বন্ধু আমার বন্ধু হতে হলে সে তাকে নামাজি হতে হবে তাকে জাকাত দাতা হতে হবে তাকে রোজাদার হতে হবে হজ ফরজ হলে তাকে হাজি হতে হবে সে আল্লাহওয়ালা হতে হবে কোরআনওয়ালা হতে হবে সুন্নাওয়ালা হতে হবে আমরা কসম করেছি কালেমা শাহাদার মধ্যে আল্লাহর বন্ধু ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করব না বাইতুল্লাহর ইমাম আমার পরম বন্ধু আমার চাওয়া মদিনার ইমাম আমার চাওয়া একজন বিশ্ববিখ্যাত স্কলাররা ইসলামের স্কলার আমাদের বন্ধু হবে কসম করেছি অতএব শত্রু মিত্র কলেমার ভিত্তিতে নির্ণয় করতে হবে আমরা শপথ করে বলেছি কিন্তু কলেমার মধ্যে পঞ্চমত সর্বশেষ কালেমার মধ্যে শপথ করেছি আসাদু আল্লাহ কসম করছি আল্লাহ আপনার শত্রু ছাড়া আর কাউকে শত্রু হিসাবে ভাবব না যে আপনার শত্রু সে আমার আজন্ম শত্রু যেমন সুরা আল মমতাহেনার মধ্যে চার নম্বর আয়াত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার উম্মত বলেছিলেন وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده ওহে আল্লাহ দ্রোহীরা তোমাদের মধ্যে আমাদের মধ্যে হৃদয়ের ঘৃণা অঙ্গ প্রত্যঙ্গের বৈরিতা শত্রুতা প্রকাশ্যরূপে শুরু হলো যতক্ষণ না তোমরা আল্লাহর প্রতি এক আল্লাহর প্রতি ইমান না আনবে এই শত্রুতার কোন পরিসমাপ্তি ঘটবে না প্রিয় দর্শক তাহলে এখন বাস্তব জীবনে কাদেরকে শত্রু বানাচ্ছি একটু ভেবে দেখুন কলেমায় কি কসম করলাম আর বাস্তব জীবনে কি করলাম তাহলে কিন্তু এইভাবে যদি আমরা এই পাঁচটি পয়েন্টে কালেমার চেতনা নিয়ে চলি তাহলে কালেমা সঠিক এই কালেমা নির্ভুলভাবে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে কালেমার এই পাঁচটি চেতনা সঠিকভাবে বুঝে এগুলোকে রক্ষা করার তৌফিক দান করুন সোহানকাল্লাহমদিক আসাদুল্লাহ আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত